الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا ون له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمه عن علقمة رضي الله تعالى عنه قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه وهو يخطب على المنبر قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او امراه يتزوجها فهجرته الى ما هاجر اليه رواه البخاري ومسلم بالفاظ مختلفه রাজধানীর প্রাণকেন্দ্রে মোহাম্মদপুরে আল আমিন জামে মসজিদে উপস্থিত আজকের জুমায় উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ আল্লাহ ওয়াহদাহুল লা তৌফিক দিলে আমি আপনাদের সামনে নিজতের উপরে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি এই শিরোনামকে কেন্দ্র করেই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন ওয়া মা উমিরু তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে কিংবা অন্যভাবে বললে তাদেরকে তো আর কোনো নির্দেশ দেওয়া হয়নি ওয়া মা উমিরু একমাত্র একান্তভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইল্লা লিআবুদুল্লাহ তারা আল্লাহর ইবাদত করবে মুখলিসিন আলাহুদ্দিন একাগ্রভাবে একান্তভাবে নিয়ত খাঁটি করে সকল দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে এটার নাম হলো হুনাফা হানি পড়তে হল একমুখী হয়ে যাওয়া সকল দিক ও বিভাগ সকল চিন্তা চেতনা সকল ধারণা থেকে চিন্তা চেতনা ধারণাকে এক মুখী করে দেওয়া এটার নাম হলো হানিফ কোনো দিকে আমার কোনো সম্পর্ক নেই আমি এক রোখা একমুখী একাগ্র একান্ত এটা নাম হলো হানিফ আর বহু বচন হলো হুনাফা এখানেই আমি রেখে দিচ্ছি সুরাল আল আয়াত আপনারা সবাই জানেন এটা আপনারা তেলাওয়াতও করেন আমপারারের অন্তর্গত সাহিউল বুখারীতে ইমাম বুখারী প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন সেটি হল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মতান্তরে তিনি সাহাবী কিন্তু অধিকাংশ মত হল তিনি খুব সিনিয়র তাবি এইটাই সঠিক এই রেওয়ায়তের মধ্যে তিনজন তাবি রয়েছেন তিনি বলছেন আমি ওমর আব্দুল্লাহ খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা অবস্থায় আল্লাহর নবীর মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুনেছি তিনি বলেছেন যে আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত আমালগুলোর কাজগুলোর ভিত্তি হলো নিয়তগুলোর উপরে দুটোই বহুবচন নিয়ত বহুবচন নিয়তের বহুবচন নিয়াত আমালের বহুবচন আমাল কাজগুলো আমলগুলো দিনের যে কাজগুলো করবেন শরীয়তের যে কাজগুলো করবেন সেগুলা নির্ভর করে আপনার নিয়তগুলোর উপরে অর্থাৎ নিয়ত ঠিক আমল ঠিক আবার নিয়ত ভালো আমল পদ্ধতি অনুযায়ী হয়নি তাহলে আমল আবার কবুল হবে না শুনেছি প্লাসে মাইনাসে নাকি মাইনাসই হয় মাইনাসে মাইনাসে মাইনাসই হয় অর্থাৎ নিয়ত মাইনাস আমল হয়তো পদ্ধতিগতভাবে মাইনাস আবার নিয়তে ভুল আমল ঠিক প্লাসে মাইনাসে মাইনাসই নিয়ত ভুল আমলও ভুল পদ্ধতি অনুযায়ী হয় নাই মাইনাসে মাইনাসে একার পুরা মাইনাস এটা মাথায় রাখবেন নিয়ত ভুল আমল হয়তো পদ্ধতিগতভাবে হয়েছে মাইনাস আউট গ্রহণযোগ্য না আর বিপরীত করবেন সেটাও গ্রহণযোগ্য না দুটোর মধ্যেই ভেজাল কোনোটাই গ্রহণযোগ্য নয় এই জন্য একসাথে দুটো হতে হবে আমাল নিয়াত যত কাজই করেন নিয়তে যদি গলত থাকে আমল গ্রহণযোগ্য নয় আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন ফমেন কানাত হিজরাত ইলা আল্লাহি ওয়া যে ব্যক্তি আল্লাহর নিয়তে এবং তার রাসুলের সন্তুষ্টির জন্য রাসুলের সন্তুষ্টি কিন্তু একটা বড় ব্যাপার অর্থাৎ রাসুলের শূন্য তরিকা অনুযায়ী তার নির্দেশ অনুযায়ী তার শরীয়ত অনুযায়ী এবং আল্লাহর বিধান অনুযায়ী যে ব্যক্তি হিজরত করে একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ফা হিজরত হইল আল্লাহি ওয়া রাসূলি তারই হিজরত আল্লাহর পথে হলো এবং রাসূলের পথে হলো ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া বোহা আর যে ব্যক্তি হিজরত করলো দুনিয়া পাওয়ার জন্য মদিনায় যদি যেতে পারে পরিস্থিতি একটু হয়তো ভালো সেখানে ব্যবসা বাণিজ্য ভালো হবে আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা কিংবা সেখানে একজন মহিলা আছে সুন্দরী যার সাথে একটু যোগাযোগ আছে সেখানে গেলে তার সাথে আমার দেখা হবে হিজরতের নিয়ত করে বাহ্যিকভাবে বের হলাম লক্ষ্য হলো ওই মেয়েটাকে বিয়ে করা এটা মহিলার নাম ছিল উম্মে কায়েস একজন হিজরতের বাহানা করে হিজরত করে গিয়ে এই মহিলাকে বিয়ে করেছিলেন তার উপাধি হয়েছিল মুহাজির উম্মে কায়েস এই হলো মুহাজের উম্মে কায়েসের মুহাজের দিনের মুহাজেরও না আল্লাহর মুহাজেরও না রাসূলের মুহাজেরও না আল্লাহর নবী বলেন আলাই যে যে নিয়তে হিজরত করবে তার হিজরত ওইভাবেই কবুল হবে আপনি আপনার নিজেকেই প্রশ্ন করতে হবে আপনি হিজরত কোন কারণে করছেন কেয়ামতের দিন উপস্থাপন করা হবে তিন ব্যক্তিকে আউয়ালু মা ইউকুদা বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে আছে সব ব্যাখ্যা এক খোদবায় সম্ভবপর নয় প্রথম তিন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে উপস্থাপন করবেন তার মধ্যে সবচেয়ে বড় গুণী ব্যক্তি যে তিনি তো হলেন শহীদ শহীদের উপর তার কারণ মর্যাদা নেই সাধারণ মানুষের মধ্যে নবী রাসূলদের মর্যাদা আলাদা লিআন্নাহু কুতিলা আলা বারিকাতুস সাইফ আল্লাহ নবী বলেছেন তরবারির চমকের মধ্যে যে আল্লাহর পথে জীবন দিয়ে দিয়েছে তার চেয়ে তো তার বড় মর্যাদা কারো হতেই পারে না অনেকে মাল দেন অনেকে টাকা পয়সা দেন কিন্তু সম্মুখ যুদ্ধে ইসলামিক যুদ্ধে যে জীবন দিয়ে দেয় তার চেয়ে তো আর বড় কেউ না তাকেই আগে উপস্থাপন করা হবে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তার যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন ফা আররাফা নিয়ামাহু আল্লাহ পাক গুলা তুলে ধরবেন তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম দেহ দিয়েছিলাম তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম এই এই নিয়ামত দান করেছিলাম তুমি আমার পথে কি করেছো সে বলবে ইয়া রব্বাল আলামিন আমি আমার জীবনটাই দিয়ে দিয়েছি তোমার পথে তুমি প্রশ্ন করছো আমাকে আমি জীবনটাই তো দিয়ে দিয়েছি বলবে যে না লিউকাল ইন্নাকা জারি তুমি কি কারণে যুদ্ধের মাঠে জীবন দিয়েছ এবং যুদ্ধের মাঠে তরবারি ঘুরিয়েছ তা আমি জানি তুমি নিয়ত ছিল যে তোমাকে বলা হবে তুমি অত্যন্ত সাহসী তুমি অত্যন্ত দুর্দান্ত তেজি মানুষ অত্যন্ত তনোয়ার বা যোদ্ধা হিসাবে তোমার খ্যাতি হবে অকাদ কিল তোমাকে বলা হয়ে গেছে দুনিয়া বুকে তুমি যোদ্ধা তুমি সাহসী তোমাকে বলা হয়ে গেছে আজকের দিনে সোহেব আলা ওয়াজি মুখের উপর আগে শেষরানো হবে কিয়ামতের মাঠে পায়ে ধরে মুখের উপরে শেষরানো হবে তোমায়ুল কাফিন্নার তারপরে তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে নিয়ত মারাত্মক ব্যাপার খুবই জটিল ব্যাপার খুবই সূক্ষ্ম ব্যাপার কেউ ভুল করবেন না জায়গায় কোথাও না সোহেল বুখারীর হাদিস একটি হেডলাইন করেছেন ইমাম বুখারী হালি ইউকালু ফুলানুন শহীদ অমক শহীদ এই কথা বলা জায়েজ কিনা এর আন্ডারে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন কোন এক যুদ্ধের মাঠে আল্লাহ নবী উপস্থিত যোদ্ধারা যুদ্ধ করছে এরই মধ্যে এক ব্যক্তি এমন সাহসিকতার সাথে যুদ্ধ করছে যেদিকে যাচ্ছে কাফের মুশরিকদেরকে কচুকাটা করে যাচ্ছে সামনে কেউ দাঁড়াতে পারছে না চতুর্দিকে তীর ধনুক এবং তলোয়ার এসে তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে সাহাবিরা বললেন ইনি যদি গাজী হন তাহলে বিরাট সবাবের অধিকারী হবেন আর যদি শহীদ হন তাতে আল্লাহর কাছে বিশাল মর্যাদা পাবেন আল্লাহ নেই বললেন তোমরা বুঝনি ওর চালচলন খারাপ বুঝতে পারছি আমি কেউ যদি জাহান্নামী লোক দেখতে চায় তাহলে এই বীরটার দিকে তাকাও একটু পরেই দেখা গেল তলোয়ার রাঘাতে তীরে রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে নিজে কাজ সহ্য করতে পারেনি নিজের হাতের তলোয়ার পেটের মধ্যে ঢুকে দিয়ে আত্মহত্যা করল সহি বুখারিতে বর্ণনা রয়েছে নিয়াত দ্বিতীয় ব্যক্তি যাকে নিয়ে আসা হবে তিনি হলেন আলেম এবং কারি সাহেব আল্লাহ বাক্তার তার গুলা তাকে খেয়াল করে দিবেন কণ্ঠ দিয়েছিলাম বিদ্যা দিয়েছিলাম ব্রেন দিয়েছিলাম দেহ দিয়েছিলাম উপলব্ধি শক্তি দিয়েছিলাম তোমাকে তো আমি অনেক কিছু দিয়েছিলাম আমার জন্য কি করে এসেছ বলি আরব্বাল আলামিন আমি এলেম অর্জন করেছি এলেম অপরকে শিখিয়েছি কোরআন তেলাওয়াত করেছি এবং কোরআন মানুষকে শিখিয়েছি আমার যোগ্যতা অনুযায়ী আমি কোনো ত্রুটি করি নাই আল্লাহ বলবেন যে তুমি কোরআন তেলাওয়াত করেছ এই জন্য যাকে তোমাকে বলা হয় কারি সাহেব আর বিদ্যা চর্চা করেছ এবং ছড়িয়েছ বিদ্যা যাকে তোমাকে বলা হয় যে তুমি একজন আলেম ওয়াকাত কিল সেটা বলা হয়ে গেছে পৃথিবীর বুকে এখন আমার কাছে কি চাও ওই মুহূর্তে তাকে মুখের উপরে শেষরানো শুরু হয়ে যাবে কেয়ামতের মাঠে সুম্মাইল কাফিন্নার অতপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে হাদিস বলছি আপনাদের সামনে তিন নম্বর ব্যক্তিকে নিয়ে আসা হবে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এত কিছু তোমাকে দিয়েছিলাম দেহ দিয়েছিলাম চক্ষু দিয়েছিলাম কান দিয়েছিলাম জীবন দিয়েছিলাম সুস্থতা দান করেছিলাম টাকা পয়সা দিয়েছিলাম বাড়ি ঘর দিয়েছিলাম বহুত কিছু আমি তোমাকে দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করে এসেছো বলে ইয়া রাব্বাল আলামিন যত প্রকারের মাল তুমি আমাকে দিয়েছে আসনাফ মিনাল আমল তোমার দিনের পথে এমন কোন রাস্তা নাই যেখানে দান করার জায়গা আছে সেখানে আমি দান করি নাই মাদ্রাসায় দিয়েছি মসজিদে দিয়েছি ইতিমখানায় দিয়েছি রাস্তাঘাটে দিয়েছি দুস্থকে দিয়েছি কাঙ্গালকে দিয়েছি ইতিমকে দিয়েছি যেখানে যা পেয়েছি সবাইকে তো আমি দিয়ে এসেছি আল্লাহ তুমি তো জানো যে হ্যাঁ আমি জানি দেখেই তো প্রশ্ন করছি তুমি যা জানো তার চেয়ে আমি অনেক বেশি জানি তোমার মনের খবর তো আমি জানি শোনো তোমার এই রানের পিছনে ছিল রিয়া লোক দেখানো লিউকালা জাওয়াদ যাকে বলা হয় যাতে তোমাকে বলা হয় তুমি অত্যন্ত দানশীল একজন সখী মানুষ ওয়াকাদ কিল পৃথিবীর বুকে এটা তোমাকে বলা হয়ে গেছে এখন তুমি আমার কাছে কি চাও ফাসহিব আলা ওয়াজহি কিয়ামতের মাঠে মুখের উপর থেকে তাকে আগে ছেসরানো হবে সুম্মা ইউলকা ফিন্নার অতঃপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে নিজাত খুব কঠিন ব্যাপার সম্মানিত উপস্থিতি নিয়াত মানে হলো আজিমাতুল কাল অন্তরের দৃঢ় আস্থা মনের বিষয় মনটাকে আমি কতটা পরিচ্ছন্ন করেছি কতটা সুস্থ করেছি কতটা স্বচ্ছ করেছি কতটা পিওর করেছি এইটাই হলো নিয়তের ব্যাপার নিয়ত কিন্তু মুখের সাথে সম্পৃক্ত না নিয়ত পড়ার বিষয় নয় নিয়ত হলো করার বিষয় রাগেও দৃষ্টি আকর্ষণ করেছি আপনি মসজিদে সালাতে আসবেন বলা হয় এই ছেলে তুমি সালাত আদায় করো না কেন কয়ে আমি নয়তন জানি না নয়তন মুখস্থ করে নেই নয়তন মানে কি মানে নিয়ত নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে যুহরে কি কি যেন কয় ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার এত লম্বা একজন যুবকের পক্ষে মানুষের বানাওটি সিল্কি মানুষের বানাওটি নিয়তের গদ এটা একটা ছেলে মুখস্থ করতে পারে না পরে সালাত আদায় করো না কেন কয় আমি নয়তন জানি না বোকান নিয়ত তো হলো তোমার মনের বিষয় তুমি ঘরে অজু করেছো তুমি মসজিদে এসেছো তারপরে তোমার নয়তন বাকি থাকলো নিয়ত বাকি থাকলো তারপরে তুমি মসজিদে ঢুকেছো ইমামের পিছনে সালাত আদায় করছো কানের মধ্যে ধইরা চার রেখা জহরের সালাদ ইমামের পিছনে আল্লাহ তুমি কবুল করো মোতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবা তুমি কাবার দিকে দাঁড়াইছো এটা আল্লাহ বোঝা নাই তুমিও বোঝো না নতুন করে আমার আল্লাহর খেয়াল করায় দিতে হবে নয়তন শিখেছে হুজুররা নিয়তের জায়গা হলো কাল বাত্তা নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যে যারা ঘরে সালাত আদায় করে বা বাজারে সালাত আদায় করে তার চেয়ে কেউ যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে সে বিশ গুণের অধিক কোন কোন রাওয়াতে ২৫ গুণ কোন কোন রাওয়াতে সাতাশ গুণ সওয়াব বেশি পাবে কিন্তু তার বিবরণ এভাবে যে ব্যক্তি অজু করল বা আহসানা অজুয়াহু সুন্দর করে অজু করলো এই কোন রকম এই ডানবাম কইরা আবরা ফাবরা কইরা তারপরে এলোমেলো কইরা আসলো না আবার অনেকে পানি বেশি বেশি খরচা করেন মসজিদের পানি পেয়েছেন তাই না ফ্রি পানি আল্লাহ অস্তে ঢালতেছেন ওয়ালহান নামক শয়তানের রসসায় আর আপনি মনে করছেন খুব ভালো কাজ করছেন প্রতিটা কাতরা পানির হিসাব আছে প্রতিটা ফোঁটা পানির হিসাব আছে ছেড়ে রেখেছেন ভাড়া বাড়িতে থাকেন অন্যের বাসায় পোলা পান ছেড়ে দিয়েছেন বাথরুমে পানি ছেড়ে দিয়ে পানি ফেলতেছে কিছু বললে চেঁচামেচি করেন একটা ফোঁটা পানির মূল্য আপনি জানেন ওটা যে আপনি অপচয় করছেন মসজিদে বসে আছেন বিরাট আকারে পুরা দমে ট্যাপ ছেড়ে দিয়ে রেখেছেন ঝরঝর করে পানি পড়ছে ইন্নাল মুবাজির কানু শায়াতিন ওয়াল হান নামক শয়তানের অসায় আপনি পানি ছেড়ে দিচ্ছেন পানি কম ছাড়বেন আল্লাহ নবী স্বল্প পানিতে উজু করতেন আমি তো এখন লক্ষ্য করছি যে কখনো যদি গরম পানি দিয়ে উজু করি বড় একটা গ্লাস আছে ওই গ্লাস ওভেনে দিয়ে গরম করে যখন উজু করি ওই এক গ্লাসে আমার উজু হয়ে যায় হয়ে যায় উজু সাধারণত যারা আমরা জুতা মোজা ব্যবহার করি ঘরে থাকি তাদের পায়ের মধ্যে ময়লা না থাকে তাদের অত পানির প্রয়োজন পড়ে না আপনি জুতা মোজা খুইলে যায় ট্যাপ সাইডাতে বসে আছেন আপনার কমন সেন্স কোথায় আপনার বিবেচনা কোথায় কোথাও এগুলা করবেন না নিজের ঘরেও না মসজিদেও না কোথাও না বিবেচনাটা কাজে লাগাবেন সম্মানিত উপস্থিতি আহসানা হোক ওযু সুন্দর করে করার অর্থ এই না যে আপনি খালি পানি অপচয় করবেন এইজন্য শক্ত করে কথাটা বললাম এগুলা কেউ করবেন না আবার দ্রুত গতিতে উঠে পড়ুন আরেকজন অজু করবে আপনি যে খালি হাত ডলতেই আছেন পানি ছাড়তেই আছেন আর তিনজনে লাইন ধরে খাড়া রয়েছে আপনি ডান বান দিকে তাকিয়ে দেখেন না মহা সমস্যার সৃষ্টি করেন আপনারা অস্বল্প পানিতে ভালো করে উজু করুন কিন্তু যতটা দ্রুত সম্ভব ওখান থেকে উঠে আরেকজনকে জায়গা করে দিন এটা বুদ্ধি শুদ্ধি কাজে লাগান সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীলের ফাহসানা ওদুয়াহু ওদুটা সুন্দর করে করলো মসজিদের নিয়তে বাড়িয়ে গেল রাস্তায় কোনো কারোর সাথে দুনিয়াবি অন্য কোনো কথাবার্তা বলল না মসজিদে ঢুকে পড়ল তারপরে সে সালাতে নিয়োজিত হলো সালাম ফিরিয়ে দিল তারপরে মসজিদের মধ্যে বসে থাকলো যতক্ষণ বসে থাকবে মসজিদের মধ্যে আল্লাহর ফেরেস্তারা দোয়া করতে থাকে আল্লাহ আকফুর লাহু হে আল্লাহ তুমি এই বান্দার গুনাহ মাফ করে দাও হে আল্লাহ হুম্মার আল্লাহ তুমি আর উপর রহম করো আল্লাহ তুব আলাই আল্লাহ তুমি তোমার এই বান্দার তবা কবুল করে নাও নিয়ত আপনি ঘরের থেকেই নিয়ত করে বেরিয়েছেন সুন্দর নিয়ত পথে আর কোনো কাজকে ইমাম নবী এভাবে নিয়তের সাথে এই হাদিসটাও নিয়ে এসেছেন যে নিয়ত করে বেরিয়ে এসেছেন যে অন্য কোনো কাজ নয় আমি এবাদতের জন্যই বেরিয়েছি মসজিদে আমি বসে আছি দিনদারি কাজের জন্য আমি বেরিয়েছি সম্মানিত মুসলিয়ানগণ নিয়তের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা আত্মার সাফাই আল্লাহ বলেন জালা ইন্নাফিল ফিল মুদগা দেহের মধ্যে একটা অংশ আছে ওই অংশ আমরা দেখি না এদা সালাহা সালাহাল জাসাদ কুল্লু সালাহা পরাও জায়েজ আছে সালাহাটাই বেশি শুদ্ধ এদা সালাহা সালাহাল জাসাদ কুল্লু ওইটা যদি ঠিক থাকে পুরা দেহ ঠিক থাকে এদা ফাসাদা ফাসাদাল জাসাদ কুল্লু ওইটা যদি খারাপ হয়ে যায় পুরা দেহ খারাপ হয়ে যায় ওয়ালা ওহিয়াল কালব ওইটা হলো আত্মা যেটা নিয়তের জায়গা যেটা নিয়তের জায়গা আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা মালাবিসিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম অন্য বর্ণনা এসেছে ইলা আমালিকুম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তোমাদের চেহারার দিকে তাকান না তোমাদের চেহারা সুন্দর না কালো তোমাদের দেহ লম্বা না খাটো নাক বোচা না নাক লম্বা কি ধরছ চুল কোকরানো না মাথার মধ্যে টাক পড়া তুমি কালো না সাদা উচানা লম্বা আল্লাহ পাক কিচ্ছুর দিকে তাকান না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ পাক তাকান তোমার অন্তরের দিকে আত্মার দিকে ওইটা ঠিক আছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বর্ণনা করেন যে আল্লাহ নবী বললেন যে এমন এক সময় আসবে কাবার ঘর আক্রমণ করার জন্য একদল লোক এগিয়ে যাবে জৈশ কাবার ঘর আক্রমণ করার জন্য একদল লোক এগিয়ে যাবে বায়দা পর্যন্ত যখন এসে পৌঁছে যাবে ইউখসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম আল্লাহর নির্দেশে আল্লাহর গজবে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত বায়দা এলাকায় যত লোক আছে সবাইকে নিয়ে মাটির মধ্যে সব ধসে যাবে দেবে যাবে কাবার ঘরের আক্রমণে সাকসেসফুল হবে না এমনিতেও হবে না দাজ্জালের হাদিসে আল্লাহ নবী বলেই দিয়েছেন দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না কেন তরবারি হাতে ফেরেস্তারা পাহারা দিচ্ছে ওখানে ঢুকতে পারবে না আজকে সেটা নিয়ে আলোচনা করছি না সেটা নিয়ে অনেক জটিলতা মাঠের মধ্যে সৃষ্টি করেছেন একদিন হয়তো পূর্ণাঙ্গ আলোচনার প্রয়োজন পড়বে কিন্তু এখানে তারা ধসে যাবে মাটির নিচে কামা আক্রমণে সাকসেসফুল হতে পারবে না শিয়ারাও পারবে না ইনশাল আশা করছি তবে কয়েকবার তারা আক্রমণ করেছে কিছু কিছু সাকসেসফুল হয়েছে চল্লিশ বছর তারা কাবার ঘরের ওই হাজরা সব নিয়ে রেখেছিল কিন্তু আল্লাহ পাক সেটা পুনরুদ্ধার করে আবার জাগা মতো সেট করার ব্যবস্থা করেছেন এখনো তারা চেষ্টা করছে ইয়ামানের পথ ধরে ইরাকের পথ ধরে বিভিন্নভাবে কাবা এবং মক্কা মদিনার দায় দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার জন্য إنا لله وإنا إليه راجعون اللهم إنا نسألك اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আল্লাহ ইহুদিরাও ধ্বংস করতে পারবে না আশা করি খ্রিস্টানরাও যা পারছে না শিয়ারা তার চেয়ে বেশি মারাত্মক ইরানি সাফাবি শিয়া যারা অন্যের কথা আমরা বলছি না বেশি মারাত্মক যুগে যুগে মুসলিম বিশ্বে যত ক্ষতি করেছে যত একেবারে রক্তপাত তারা ঘটিয়েছে আহলে সুন্নাল জামাতদেরকে তারা শেষ করেছে একই দিনে ইবনুল আলকামি মুস্তাহসিন বিল্লাহর খলিফাতের আমলে হালাকু খানের সাথে ষড়যন্ত্র করে তাদেরকে বাগদাদে ঢুকে খেলাফতকে ধ্বংস করে দিয়ে খলিফা এবং তার সন্তানের সহ হত্যা করেছিল ইবনুল আলকামি শিয়া উজির এবং ইবনে খালদুনের বর্ণনা অনুযায়ী কয়েক দিনের মধ্যে বাগদাদের তেরো লক্ষ মানুষকে খুন করেছিল তারা সবই আহলুসুন্নাল জামাতের মানুষ এবং আহলে সুন্নাল জামাতের যত কিতাব বই পুস্তক সবকিছু দাজিলা ফুরাতে ফেলে দিয়েছিল মাইলের পর মাইল নদীর পানি কালো হয়ে গিয়েছিল এগুলা সব এমনি খালদুন সন্ন্যের বিবরণ রয়েছে এবং বর্তমান যা দেখা যাচ্ছে এরা তাদের দখলে নিয়ে নিয়েছে এমান তাদের দখলের পায়ে তারা চলছে চতুর্দিকে যদি ঘেরাও দিতে পারে তাহলে হয়তোবা যে কোনো মুহূর্তে তারা কাবা অ্যাটেক করে বসবে কেন তাদের কোনো দিন নেই তাদের কোনো ধর্ম নেই ইতিমধ্যে একটা কথা দৃষ্টি আকর্ষণ করে চলে যায় একটু অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তারপরেও প্রাসঙ্গিক ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক খুতবার মধ্যে কথা বলা হারাম খুতবার মধ্যে কথা বলা হারাম কোনো প্রাসঙ্গিক নয় একেবারে সাইড আলোচনা খোদবার মূল বিষয় কোরআন এবং হাদিস অত উত্তেজিত হলে চলবে না প্রাসঙ্গিক এসেছে তাই আমি একটু ইঙ্গিত দিয়েছি আমি যা বুঝি আমি তাই বুঝাচ্ছি প্রাসঙ্গিক হবে খুব বেশি প্রাসঙ্গিক নয় এটা টোটালি খ্রিস্টানদের সাথে এবং জিন্দিকদের সাথে বিষয় মুসলমানের সাথে এটার কোনো বিষয় নেই পরিষ্কার করে দিচ্ছি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আরেকটা শিয়া জেনারেল কাসেম সোলাইমানিকে সরাসরি তার হামলা করে তাকে হত্যা করেছে এবং অহংকার করেছে বিশ্বের একটা বড় টেরোরিস্টকে আমি হত্যা করেছি আমাদের প্রশ্ন ক্ষমতা থাকলেই যদি আমি টেরোরিস্টকে হত্যা করতে পারি তাহলে পৃথিবীর বুকে হত্যাকাণ্ড বৈধ হয়ে যাবে কিনা আপনি আইনের আওতায় নিয়ে আসুন আন্তর্জাতিক আদালতে তুলুন এমনকি বিন লাদেন প্রসঙ্গেও বলবো যদি আপনাদের দৃষ্টিতে অপরাধী হয়ে থাকে আন্তর্জাতিক আদালতে তুলে সাক্ষী বাদীদের সেটা প্রমাণ করুন তারপরে বিচার কি হয় তা করুন ক্ষমতা থাকলেই কি আমি একজনকে হত্যা করতে পারি কিনা তাহলে হত্যা বৈধ হয়ে যাবে সারা পৃথিবীতে যে কাউকেই হত্যা করতে পারে আমার যেখানে ক্ষমতা আমি হত্যা করব ওনার যেখানে ক্ষমতা ওখানে হত্যা করব তারপরে সদর্প ঘোষণা করে দেবে যে আমি আমার শত্রুপক্ষে টেরিস্টকে হত্যা করেছি এটা এক দিক আইন বহির্ভূত কোন হত্যাকে আমরা সমর্থন করি না এক নম্বর কিন্তু দুই নম্বর কেউ যদি মনে করে থাকে কোন মুসলিমকে হত্যা করেছে এটা ভুল ধারণা পরিষ্কার কথা আমাদের আহলুসুন্নাল সুন্নাল জামাতের পক্ষ থেকে কোন মুসলিমকে হত্যা করেনি একজন খ্রিস্টান আরেকজন জিন্দিক মৃত্যুক মুসলমানদের চরম শত্রুকে হত্যা করেছে সোজা বিশ্বাস রাখতে হবে যতই আপনি চিৎকার পারেন যতই আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন যত লক্ষ লক্ষ মানুষ আপনি ওখানে মিছিল করেন না কেন এই জায়গা যেহেতু খারাপ করে ফেলেছেন যেহেতু আপনারা কোরআন নিয়ে কথা বলেন যে এর মধ্যে কোরআনের মধ্যে অন্য কিছু ঢুকেছে যেহেতু আপনাদের কেউ কেউ বলেন যে নবুয়দ ভুল করে আলীকে না দিয়ে মোহাম্মদকে দেওয়া হয়েছে এবং আপনারা সবাই বিশ্বাস করেন আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার যোগ্য নন ওমর খলিফা হওয়ার যোগ্য নন ওসমান খলিফা হওয়ার যোগ্য নন এমনকি আলী প্রথম খলিফা হওয়ার যোগ্য সেটা অন্য বিষয় কিন্তু তিনজন খলিফা হওয়ার যোগ্য নন আর প্রথম তিনজনকে সাপোর্ট দেওয়ার কারণে কম অবশ্যই সোয়া লক্ষ সাহাবে ধর্মান্তরিত হয়ে গেছে তাদের কোনো কিছু গ্রহণযোগ্য নয় তারা মিথ্যুক এবং প্রতারক এই কথা যখন আপনারা বলে ফেলেছেন তখন আপনারা কিসের মুসলমান আল্লাহ যাদের উপর সন্তুষ্ট সুরাত তাওবার অনুযায়ী আনসার আনসার এবং উপর আল্লাহ পাক সন্তুষ্ট আল্লাহ নবী সন্তুষ্ট যার উপরে আল্লাহ এবং আল্লাহ নবী যার উপর সন্তুষ্ট তার উপর যারা অসন্তুষ্ট তারা আবার কিসের মুসলমান ওরা কোরআনও মানে না ওরা হাদিসও মানে না আল্লাহ মানে না রাসূল মানে না কিছুই মানে না তাদের প্রতি আবার সহানুভূতি কিসের তারা আবার কোন জাতের মুসলমান এটা আমি এখনো বুঝতে পারিনি ইরাককে জয় করেছে বলুন ইরাককে জয় করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুহাবির খালেদ জয় করেছে ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেলেন চিঠি পাঠিয়ে দিলেন আমি ওমর খলিফা নির্বাচিত হয়েছি খালিদ তুমি আর এখন সেনাপতি নেই দ্রুত গতিতে তুমি সেনাপতিত্ব আবু ওয়াইদাবুল জাররাহকে হস্তান্তর করে দাও চিঠিটা পেলেন তিনি এখন দেখলেন যে এই শোকের খবর যদি আমি মাঠে ছড়িয়ে দেই হয়তো যোদ্ধারা ঝিমিয়ে পড়বে তাদের প্রিয় খলিফা আবু বকর ইন্তেকাল করেছেন দুই নম্বর যুদ্ধের একটা মাস্টার প্ল্যান করেছেন মহাবীর খালেদ মহাবীর খালেদের মতো অত বড় সমর কুশলী সাহাবিদের মধ্যে কেউ ছিলেন না কিন্তু মর্যাদার দিক থেকে মেলা নিচে আবু ওয়াইদুল চাররা তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত খালেদ তো আর তা না মহাসেনাপতি কিন্তু সাহাবিদের মধ্যে মর্যাদার পার্থক্য আছে আবু বকর ওমর ওসমান আলী তারপরে দশজনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে ওই মর্যাদা মাপতে গেলে মহাবীর খালেদ মহাসমর কুশলী হওয়া সত্ত্বেও মর্তবার দিক থেকে কি অনেক নিচে শাইখুল ইসলামের নেতাই মেঘলা প্রমাণ করেছেন সমর কুশলী হওয়া সত্ত্বেও তিনি দেখলেন যে একটা মাস্টার প্ল্যান করেছে যুদ্ধ কিভাবে জয় করতে হবে এখন যদি এই মুহূর্তে ছেড়ে দেয় যুদ্ধের মাঠে হয়তোবা প্রতিপক্ষ সাহসী হয়ে উঠবে যুদ্ধে হয়তো পরাজয় অবধারিত হয়ে যাবে চিঠিটা লুকিয়ে রাখলেন যুদ্ধে জয় হয়ে গেল আবু জার্রাকে ডেকে বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেছে প্রথম খালিফার আপনাকে সেনাপতিত্ব দিয়েছেন আমি আমার সেনাপতিত্ব ছেড়ে দিয়ে আপনার মহা সেনাপতির বেজ আপনাকে পড়িয়ে দিচ্ছি আমি আপনার আন্ডারে যুদ্ধ করব আবু বকর রাদিয়াল্লাহু যুগে ইরাক জয় হয়েছে কথার মধ্যে একটা কথা আছে সেটা আমি এই মুহূর্তে বলছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবু উবাইদা ইবনে জাররার নেতৃত্বে বাকি সেনাপতিদের নেতৃত্বে ইরাক জয় হয়েছে ইরান জয় হয়েছে মাদায়েন জয় হয়েছে আজারবাইজান জয় হয়েছে ওই এরিয়ার যত বিজয় আবু বকর ওমর ওসমানের যুগে হয়েছে তোমরা শিয়ারা কোন ভূখণ্ডে দাঁড়িয়ে চিৎকার পাচ্ছ সেই ভূখণ্ডটা কারা জয় করেছিল তাদের ভূখণ্ড সেটা নির্বোধের মতো কথাবার্তা বলছো আবু বকরকে গালি দিচ্ছ ওমরকে গালি দিচ্ছ উসমানকে গালি দিচ্ছ কিন্তু যে ভূখণ্ডের উপর দাঁড়িয়ে গালি দিচ্ছ সেটা কে বিজয় করেছিল নির্বোধ হিংসুক এবং হিংস্র একটা জাত যাদের দিনও নেই ধর্ম নেই আক্কেলও নেই বুদ্ধি নেই শুধুমাত্র একটা গোট গঠন করেছে নির্বোধের মতো কথাবার্তা বলার কোনো অর্থ নেই কাজেই বহু মানুষের মধ্যে দেখি যে ভুল ধারণা তারা পোষণ করেন এখানে নিয়াত এখানে আকীদা এখানে বিশ্বাস এখানে সহি হেন ধারণা এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হলো মাঠের হইচই ওটা বহু দূরের ব্যাপার সম্মানিত উপস্থিতি আকুলে কনস্তাফলা হল আল্লাহাক মুসলিম ভূখণ্ডগুলোকে আহলে সুন্নাল জামাতের হাতে ফেরত দিন আল্লাহ তুমি কবুল করো ওগুলা যেন সাহাবিরা জয় করেছিলেন সাহাবি পন্থী যারা যারা সাহাবিদেরকে মানেন সম্মান করেন তারাই যেন এই ভূখণ্ডকে সাহাবিদের পদ্ধতিতে আল্লাহ এবং আল্লাহ হুসলের বিধান অনুযায়ী যেন শাসন করতে পারেন অন্য কোনো কিছু আমরা চাইও না শুনতেও চাই না বুঝতেও চাই না চাওয়ার কোনো উপায়ও নেই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ডালপালার কথাবার্তার কোনো অর্থ নেই সম্মানিত মুসলিয়ানগণ নিয়ত নিয়ে কথা বলছিলাম ওই যে আমার আয়েশা রাদিয়াল্লাহু তালান হাদিস বলতে বলতে আবার অন্য জায়গায় চলে গেছে মা আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বায়দা নামক জায়গা যেখানে ধসে যাবে সকল সেনাপতিকে নিয়ে ওই বায়দা তো একটা বাজার সেখানে তো সাধারণ মানুষ রয়েছেন সেখানে ভালো মুসলিমরা রয়েছেন দোকানপাট করে ভালো মানুষ তাদেরকে অন্যায় তাদেরকে নিয়ে কেন মাটি ধসে যাবে কিয়ামতের দিন তাদের কি হবে আল্লাহ নই বললেন ইউহশারুন নাস হাসবা আমালিহিম কোন জায়গায় যদি আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হয় তাহলে হাসর হবে নিয়তের উপরে আরেকটু ভালো করে বোঝেন ওখানে কাফের আছে ওখানে মুশরিক আছে ওখানে মুসলিম আছে ওইখানে একটা ধস নেমে গেল কেয়ামতের মাঠে কি হবে সব সমান হবে যাদের নিয়ত ভালো ইসলাম এবং ইমানের উপর আছে হাসরটা তাদের এই ইমান ভিত্তিক এবং নিয়ত ভিত্তিক হবে কেয়ামতের মাঠে ঠিক পার্থক্য হয়ে যাবে নিয়তের উপর ভিত্তি করে সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ তিন ব্যক্তি আল্লাহ নই বলেন তোমাদের যুগের আগের যুগে তিন ব্যক্তি পথে রওনা হয়েছিল রাস্তায় রওনা হয়েছিল হঠাৎ করে রাত্রি এসে যায় মানে দিন শেষে রাত্রি এসে গেছে এখন আগের যুগে তো আর রাস্তাঘাট ভালো ছিল না জঙ্গল পথের রাস্তা শিয়াল কুকুর সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের বিষয় রয়েছে তারা তাদের ভাবমতেই জীবন যাপন করতেন আশ্রয় নিয়ে নিলেন তারা রাত্রিতে একটা গুহার মধ্যে গর্তের মধ্যে আশ্রয় নিয়ে নিয়েছেন সময় মতো আবার তারা দিন হবে দিবের দিনের আলোকে তারা গর্ত থেকে বেরিয়ে আবার রাস্তায় রওনা করবেন যখন গর্তের মধ্যে ঢুকে পড়েছেন গুহার মধ্যে ঢুকেছেন উপর থেকে একটা বিশাল পাথর এসে তাদেরকে চাপা দিয়ে দিল পৃথিবীর কেউ জানবে না দুই দিন তিন দিন সাত দিন বাঁচবে কিনা বাঁচবে কে জানে ওখানেই মারা যাবে প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় হয়ে যাবে তাদের হাড্ডিগুলো আমি দেখেছি রিয়াদে আমার কয়েক বন্ধু মারা গেলেন সৌদি আরবে লিফটের মধ্যে পড়ে লিফটম্যান হয়তো নাই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে কিংবা ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে লিফটের মধ্যে চাপা পড়ে তারপরে সেখানেই তারা কান্নাকাটি করেছে তারপরে কিছুই না পেয়ে কলম ছিল কলম দিয়ে লিফটির ভিতরে লিখে গেছে আমি অমক আমি অমক আমরা এখানে লিফটির ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছি আমাদের এই ঋণ আছে আমাদের এই ওসিয়ত আছে হয়ে বন্ধুরা যদি কেউ আমাদের এই খোঁজ পাও লিফটের ভিতরে আমাদের ঋণগুলা ব্যাখ্যার শোধ করার ব্যবস্থা করে দেও আমাদের এই ওসিয়তগুলো যেন বাস্তবায়ন হয় আমি তখন সৌদি আরবিয়াতে তাদের মধ্যে আমার দুই একজন বন্ধুও ছিলেন দেখা বিষয় এই বৈজ্ঞানিক জগতে বিজ্ঞানের উৎকর্ষের জগতে কিন্তু এই যে নির্জন জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে পাথরের নিচে চাপা পড়ে গেলেন এদের খোঁজ কিভাবে হবে তিনজন তিনজন বলছেন যে আমাদের এখান থেকে উদ্ধার পাওয়ার হয়তো আর কোনো পথ নেই উদুল্লাহ কে কোন ভালো কাজ করেছিলে সেই ভালো কাজগুলো উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো আর আমরা তো শিখাই কি বড় পীর আব্দুল কাদের জিলানির নামে ডাক দাও মদত কুন মদত কুন ইয়া শেখ আব্দুল কাদেরা এমনকি প্রকাশ্যেই বলে দিচ্ছি গুলশানের মতো একটা বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষকদের যে কেন্দ্রীয় মসজিদ সেখানেই লেখা আছে বিপদ আপদ মুক্তের জন্য মনের মকসুদ পুরা করার জন্য কি কি যেন লেখা আছে এইখানে দান করুন আব্দুল কাদের জিলানির বাক্স আব্দুল কাদের জেলানি আছেন কোন কোথায় মারা গেছেন বাগদাদে কবর বাগদাদে আর তার বাক্স ঝুলানো হয়েছে গুলশানের মসজিদে আর বিপদ আপদ মুক্তির জন্য মনের মাকসুদ পুরা করার জন্য ওইখানে পয়সা দিতে হবে আব্দুল কাদের জেলানি কবরের মধ্যে খাইতেছে আর তার পোলাপান আছে ওয়ারিসদের কাছে পাঠাই দিতেছে তাই না বাতপারি মিথ্যাচার এমনিতেই তো বোঝা যায় তারপরেও পাবলিক কত বড় মূর্খ আহম্মক বড় বড় গাড়ি নিয়ে যেয়ে আমি দেখি যখন চাকরি করতাম ওই পথে যাতায়াত করতাম সৌদি দূতাবাসে তখন দেখতাম হেভি হেভি গাড়ি নিয়ে এসে ভদ্রলোকরা ভদ্র মহিলারা বেশ ওই বাক্স দান করছে তাদেরকে বিশ্বাস আল্লাহর বান্দা কালকে ময়মনসিংহে গেলাম রাত্রে ফিরলাম ডক্টর মুজাফর সহ রাতের অন্ধকারে এই শীতের মধ্যে আল্লাহর বান্দারা ওই বিশেষ জায়গায় কি দৌড়াদৌড়ি পারতেছে তখন এই ছোটকালের ওই বায়োস্কোপ শুনেলাম মুজাফরের যে আমি বায়োস্কোপ কোনোদিন দেখি নাই তবে সিমলার হাটে দেখতাম যে বায়োস্কোপ দেখা এইভাবে ওই একটা লোক এইভাবে ঘুরায় আর বলে দেখেন দাদু নজর করে নজরতে খেয়াল করে কি চমৎকার দেখা গেল বললাম যে দেখো মুজাফফর কি চমৎকার দেখা গেল কোরআনের খবর নাই হাদিসের খবর নাই কিচ্ছু বোঝে না বাড়িঘর ছেড়ে এই ঠান্ডার মধ্যে কিভাবে রাস্তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানের দৌড়াদৌড়ি পারতেছে তুমি কি চমৎকার দেখা গেল এদের বিবেচনা কি এদেরকে হুজুররা শিখাচ্ছেন কি কোথায় নিয়ে আসছেন দিন ধর্ম প্রচার এক জিনিস সেটা আমাদের কোন অধিমত নেই সেটা অন্য বিষয় কিন্তু যা শিখাচ্ছেন এরপরে দিবেন আখিরি মোনাজাতের দাওয়ায় আখেরি মোনাজাত প্রত্যেক বছরই হচ্ছে আখেরি মানে শেষ হয়ে গেল লেটেস্ট লাস্ট তারপরে আর হবে না তারপরে আবার আরেক আখেরি তারপরে আবার আরেক আখেরি এই আখেরির আর আখের শেষ নাই হানাবি মজাবে জোরে আমিনওয়ালা নিষেধ আছে হাত তুলে সম্মিলিত দোয়া নিষেধ আছে আমি দৃঢ় কণ্ঠে আলামিন জামি মসজিদ থেকে বলে দিতে চাই আল্লাহর বান্দারা আপনারা দেখান হানাফি মজাহের একটা ফতোয়া যে সম্মিলিতভাবে জোরে আমিন বলা জায়েজ আছে আপনাদের কোন ফতোয়ায় আসল দোয়াই আল ইখফা আসল তামিন আল ইখফা দোয়া এবং আমিন দুটোই হানেফি মজহাবে মনে মনে করতে হবে আস্তে করতে হবে হানেফি মজহাবার কোন গ্রহণযোগ্য ফতোয়ায় আমিন এবং দোয়া জোরে করা বৈধ নয় আল্লাহর কালাম রসুলের হাদিস সাহাবিদের নীতি আদর্শ সেটা না হয় এক সাইডে রেখে দিলাম মাঝহাব অনুযায়ী তো চলবেন আপনি এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে বলেন আখেরি মোনাজাত সবাই মিলে কান্নাকাটি করছেন আপনার মাঝাবের ফত অনুযায়ী বৈধ কিনা এটা আগে বলেন আপনার মাঝহাবের ফতো অনুযায়ী এটা বৈধ নয় সাহাবিদের এটা নিয়ম নয় যদি বৈধ হতো আর আফার মাঠের চেতে তো আর ওই মাঠ বেশি পবিত্র না আল্লাহ নবীর চেতে তো আমি সব বেশি বুজুর্গ না আরাফার মাঠে যেখানে আল্লাহ পাক অনেক নিকটে চলে আসেন তিনি দোয়া কবুল করেন বহু ফজিলতের জায়গা সেইখানে আল্লাহর নবী একা একা দোয়া করলেন লক্ষ লক্ষ সাহাবি কমবেশি উপস্থিত হয়েছিলেন তিনি কি বলতে পারতেন না আসো একটা বারের জন্য হলেও সবাই মিলে একটু মোনাজাত করি একটু আল্লাহ আমিন বলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন করেছেন নিজের ব্যক্তিগত করেছেন তাহলে আপনারা আল্লাহ নবীর চেতেও বুজুর্গ আমির সাহেব আর সাহাবিদের চেতেও পবিত্র আপনারা আর যা শিখাচ্ছেন তা সাহাবিদের আদলেও হচ্ছে না মাঝহাবের আদলেও হচ্ছে না তাহলে আপনারা কি করাচ্ছেন তারপরে এখনো টিভিতে দেখে দেখে মনে যাচ্ছে কাজের বুয়া ছুটি চায় খালাম্মা ছুটি কেন যে নামাজ তো জীবনে কিছুই করি না একটু মোনাজাত করবো যে মোনাজাত করবি একটু ওখানে যাবি যে না একটু সামিয়ানা টানাইয়া বুয়ারা সব এক জায়গায় বসে একটা টিভি ছেড়ে দেবো যখন বড় হুজুরে মোনাজাত করবে তখন আমরা সাথে সাথে আমিন আমিন পেঁয়াজ দিয়ে গুণানা মাফ করাইতে পারি ছুটি চায় টিভি দেখে দেখে কোথাকার কথা কোথায় নিয়ে এসেছেন এক কেজি গোস্তের মধ্যে লাগে আধা আদা ছটাক বা একশো টাক লবণ লাগে বাড়াইতে বাড়াইতে এক কেজির মধ্যে তো আপনি পাঁচ কেজি লবণ দিয়ে দশ কেজি মরিচ দিয়ে দিচ্ছেন বাড়াইতে বাড়াইতে কোথায় বলা হয়ে থাকে যে আগে নাকি এক থাক ছিল পরে দুই থাক খোলাফত বাড়তে থাকলো আর এক থাক করে নামতে থাকলো এই মেম্বারের পরে বললেন যে এটা যদি সত্য কথা হয় তাহলে যখন ও আব্বাসে মাইয়া বংশ প্রত্যেক খালিফার জন্য যদি আলাদা করে একটা থাক বাড়াইতে থাকে মেম্বারের তাহলে তো মসজিদের বাইরে দাঁড়াইতে হবে ইমাম সাহেবের কেন মেম্বার বাড়তে থাকবে একটা করে থাক প্রত্যেক খলিফার আমলে তারপরে শেষ খলিফার আমলে মসজিদের বাইরে ইমাম সব দাঁড়াবে আর মুসল্লিরা থাকবে পিছনের দিকে এই হলো বেদাত বেদাতের ডিম এইভাবে ফুটে মারাত্মক ভাবে উলুর রানী নাকি হাজার হাজার ডিম পারে বেদাত এইভাবে ফুটতে থাকে আর ফুটতে থাকে সময় তো উপস্থিতি না আমরা দাওয়াতি কাজের বিরুদ্ধে না তাবলিকের বিরুদ্ধে না যা সত্য সুন্দর সেটা আপনারা করুন কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী সাহাবেদের আদল অনুযায়ী এবং মাঝহাবে আপনারা যা করেন তার অনেক কিছুই মাঝহাবে নেই ফেকার যতটুকু আমার পড়ার সুযোগ হয়েছে সেখানে ফিরে যান নিজেদের ভাব মতো আন্দাজ একটা চালাবেন না বেদাত যখন চলতে থাকে কেমন পর্যন্ত ওটা ওঠে না আল্লাহ নবীর কথা যে বেদাত করো না বেদাত করো না বেদাত করো না একটা বেদাত যখন সেটেল করবে কেমন পর্যন্ত ওঠা ওঠে না সহজে আল্লাহ তুলে নেন না আর কুফুরি করলে শয়তান বেশি বেজার হয় না বেদাত করলে শয়তান বেশি বেজার হয় কেন কুফুরির থেকে তবার সুযোগ আছে বেদাতি যে বেদাতটা করে ওটাকে আমল মনে করে এই করে সোয়াবের কাজ মনে করে করে ওটাতে সে সহজে তবা করতে চায় না আমি আর এই লাইনে বলছি না শুধু দৃষ্টি আকর্ষণ করে গেলাম ওই যে বলছিলাম যে দোয়া করবেন কি বলে যদি বিপদ আপদে পড়েন খাজার নাম ধরে আই খাজা তুমি বাঁচাও পিসাব বাঁচাও হাঁটা পীরের কাছে ঘুরবে দাঁড়িয়ে মোছে কে এলোমেলো গোসল নাই কিছু না আমি বাস্তব দেখলাম সেদিন পাবনা থেকে আসতেছে গাড়িতে উঠছি পাগল এক পচা ফকির দুর্গন্ধ কাপড় চোপড় ময়লা দাঁড়িয়ে আছে ড্রাইভার দাঁড়াইয়া তার হেল্পারকে বলে যে বাবারে দশটা টাকা দেয় বাবা আসসালাম আলাইকুম গাড়িতে বলতেছে বাবা তার ওর দিকে তাকায় না টাকাটা দিয়ে আসলো আসার পরে বলছে সালাম দিছিস তো ঠিক মতে দিছি যে গায়ে হাত দিছিলি বাবার বাবারে টাকা দিতে গায়ে একটু হাত দিতে হয় গাড়ির থেকে আবার ডাক দিছে বাবা বাবা বাবা আমার দিকে তাকাইলো না কি জানি হয় তারপর আমাকে বলতেছে পাশেই বসছি যে ও তো মনে করছে সব আমরা একই তরিকার মানুষ ওদের তো দিন ধর্মের অত জ্ঞান নাই বলছে হুজুর আমরা তো অপবিত্র ওনারা তো মহা অপবিত্র কাজে একটু গায়ে হাত দিতে হয় সালাম দিতে হয় আমাকেও দেখলো না ও গায়ে হাত দিয়ে আসে নাই তারপরে বললাম যে আর আহম্মক তুমিই তো পবিত্র তোমার কাপড় চোপড় সাফ ও অপবিত্র তো ও দুর্গন্ধ কতদিনই গোসল করে না আর সুন্নতের জ্ঞান নেই ওর গায়ের কোন জায়গায় কোন অবস্থা ক্ষৌর কর্ম কতদিনই করে নাই ও তো একটা ইবলিশ শয়তানের খালা তো ভাই আর তুমি তারে পয়সা দে বলছো ও পবিত্র আর তুমি অপবিত্র নাদান কথাকার কাকে ডাকবেন আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন দোয়া নিয়ে আরেকদিন আলোচনা হবে হাদিসটা শেষ করে দিচ্ছি আপনাদের সামনে মানে আলোচনা শেষ করছি হাদিসের ওদ আল্লাহ হাদিস সোহেল বুখারী তিনজনে সলা পরামর্শ করে বলছে যে তোমাদের নেক আমল কার কি আছে সেইটা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো বিপদে পড়লে জীবনের যদি কোনো নেক আমল থাকে ওইটা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ কবুল করে নেবেন একজন বলছে হ্যাঁ আমার একটা নেক আমলের কথা মনে আছে সেটা কি যে আমার বুড়ো বাবা মা ছিল বুড়ো বাবা মা ছিলেন আমিও দরিদ্র মানুষ সারাদিন আমি উট ছাগল চড়াতাম সন্ধ্যার সময় উটগুলো নিয়ে উট ছাগল নিয়ে বাড়িতে চলে আসতাম তারপরে আমি উট দোহাতাম খাওয়ার মতো তার কিছুই নাই খেজুর গাছ থাকলে দুই একটা খেজুর না হলে সারা দিনের খাওয়াকে ওই দুধই আমরা যতখানা খাই আল্লাহর শুক্রিয়া আদায় করি না মাছ খাই গোস্ত খাই পোলাও খাই কত কিছু খাই তারপরে শুধু কমই পরে আলহামদুল্লাহ পড়তে মনেও থাকে না তাদের যে কষ্টকর জীবন এক সৌদির সাথে বসেছিলাম বলল যে দেখো বাদশাহ আব্দুল আজিজ ক্ষমতায় আসার আগে আমাদের কি অবস্থা ছিল জানো আমরা যখন ছোট ছিলাম বুড়ো মানুষ সারাদিন তার একটা খেজুর খাইতাম হয়তো একটু ছাগলের দুধ খাইতাম বেশি দিন আগের কথা না আর এখন আল্লাপাকে এত নিয়ামত দিয়েছেন কেউ কেউ বলেছেন বাপদাদার কাছে গল্প শুনেছি সারাদিন অন্তর একটা খেজুর একটু দুধ বাচ্চা আব্দুল আজিজ শাসনের আগে এই ছিল আমাদের জীবন বাপদাদাদের কাছে শুনেছি এখন দেখো কত নেমত আল্লাহর কিন্তু আমরা অপচয় করি আর আল্লাহর সুপ্রিয় আলহামদুল্লাহ পড়তে ভুলে গেছি এই সৌদি আরবের কথা কয়েকদিন আগের কথা আল্লাহ নিয়ামতের সুক্রিয় আদায় করতে হয় সারাদিন অন্তর উটের দুধ দুহানো ওই হলো খাওয়া বুড়া বাবা মা ছিল আমার নিয়ম ছিল বুড়া বাবা মাকে না পান করে নিজেও খেতাম না স্ত্রীকে দিতাম না ছোট বাচ্চা কাচ্চাকে কোনোদিন আমি খাওয়াইনি ওই দিন আসতে একটু দেরি হয়ে গেল বুড়ো বাবা মা ঘুমিয়ে পড়েছেন আমি উর্দু হয়েছি দুধগুলো নিয়ে দাঁড়িয়ে আছি বাবা মা ঘুমিয়ে আছেন দাঁত দিতেও সাহস পাই না যে ঘুম ভেঙে গেলে যে আবার কষ্ট পায় তখন কি করলাম বাচ্চাগুলো আমার পায়ের কাছে চিৎকার পাচ্ছে আব্বু দুধ খাবো আম্মু দুধ খাবো আম্মু ক্ষুদা লেগেছে আব্বু ক্ষুদা লেগেছে বাচ্চাগুলো চিৎকার পাচ্ছে এখন আমি সহ্য করতে পারছি না বাবা মাকে আগে না খাওয়াই কাউকে আমি খাওয়াই না আজকে সেটা বাচ্চা কাচ্চাকে আমি আগে কিভাবে খাওয়াই কিন্তু বাবা মতো ঘুমিয়ে গেছে এই মহা সংকটে পড়ে গেলাম আমি কিন্তু আমি হে আল্লাহ বাবা মাকেই প্রাধান্য দিলাম বাচ্চাগুলো কানতে কানতে ঘুমিয়ে গেল বাবা মার ঘুম থেকে জাগলেন না শেষ রাত্রে যখন আকাশ ফর্সা হয়ে গেল আমার বাবা মা ঘুম থেকে জাগলেন আমি বাবা মাকে সারা রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম বাবা মাকে প্রথম দুধ পান করিয়ে তারপরে আমি নিজে খেয়েছি স্ত্রীকে বাচ্চা কাচ্চাকে খাওয়াইছি আল্লাহ আল্লাহুম্মা ইন তো ফালতু দালিকা ইবতিগা ওয়াজহিক হে আল্লাহ আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য শুদ্ধ নিয়তে করে থাকি আল্লাহ ফা তাহলে আল্লাহ এই পাথর আমাদের উপর চাপা দিয়ে ধরেছে এই পাথরটা তুমি সরিয়ে দাও নেক আমল বাবা মার খেদমত বিরাট নেকামল যদি কোনদিন বিপদে পড়েন বাবা মার খেদমতকে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ কবুল করে নেবেন বিপদ আপদ শেষ করে দেবেন আল্লাহ পাক পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়া যায় না তবে শ্বাস কাটা যাচ্ছে দ্বিতীয় জন বলছে আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী জেনা বেবিচার প্রতি যুগেই প্রতি মানুষের কাছে কিন্তু একটা খারাপ জিনিস প্রতিযোগী বৈবাহিক সম্পর্কটা সব যুগেই পবিত্র বিষয় জেনা ব্যবচার জাহিলিয়াতের যুগেও খারাপ মনে করা হতো আমেরিকাতেও এত বলি না আমরা ওর শহরে বন্দরে বিভিন্ন জায়গায় শুধু প্রদর্শনী গ্রামে গঞ্জে এখনো খ্রিস্টানরা পবিত্রতা মেনে চলে এবং তারা গর্বও করে বাইরন নাকি খুব কঠিন অশ্লীল কবি তারপরেও সে বলে হ্যাঁ I am doubtful about this chastity of every English lady except my mother and Mary শুনেছি বাইরনের একটা কবিতা আছে খুব অশ্লীল কবি তারপরেও সে বলছে যে কোনো ইংলিশ মহিলার মানে ইংরেজ মহিলার তার পবিত্র আমার সন্দেহ আছে কিন্তু আমার মা এবং ইশার মা মেরির ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই অর্থাৎ নিজের মাকে পবিত্রই রাখতে চায় যত খারাপ মানুষই হোক এটা জেনা ব্যবচার প্রতি যুগে প্রতিটি মানুষের কাছে সামাজিকভাবে খারাপ জিনিস বলছে আমি আমার এই চাচাতো বোনের সাথে জেনার খুব কসরত করেছে বহুভাবে তাকে লাইন আনার চেষ্টা করেছে কিন্তু কোনোদিন সে রাজি হয়নি একবার সে খুব অভাবে পড়ে গেল অভাবে পড়ে আমার কাছে সাহায্যের জন্য আসলো একশো বিশটা দিনার স্বর্ণ মুদ্রা তাকে দিলাম এবং তাকে জেনা কুকর্মে রাজি করালাম টাকা পয়সা দিয়ে দিয়েছি চাচা তোমরও রাজি হয়ে গেছে আমি তার উপরে উঠে গেছে ঠিক এই মুহূর্তে সে নিচের থেকে বলছে এত্তাকিল্লা আল্লাহকে ভয় করো ওলা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি অবৈধ জায়গায় কুকর্ম করো না যেখানে যা বৈধ নয় সে কাজটা তুমি করতে যেও না ওই সময় আমি হে আল্লাহ তোমাকে ভয় পেয়েছিলাম ওই অবস্থা থেকে নেমে গিয়েছিলাম এবং আমি সে টাকাও কোনোদিন ফেরতে নাই আল্লাহ আমি তওবা করেছিলাম এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়ত করে থাকি আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও পাথরটা আরেকটু সরে গেল তৃতীয় ব্যক্তি বলছে আল্লাহ আমি কিছু চাকর বাকর রেখেছিলাম সবাইকে আজুরা দিয়ে দিলাম একটা ছিল প্রতিবন্ধী ধরনের সে কিছুই নিল না সে চলে গেল তার মালটা দিয়ে আমি কিছু গরু ছাগল ইত্যাদি পালা পোষা করলাম অনেক গরু অনেক ছাগল অনেক উঠ হয়ে গেল অনেক দাস হয়ে গেল অনেক দিন পরে আইসা সেই মানসিক প্রতিবন্ধী কিছুটা হ্যাঁ আমার আজুরা দাও ঠিক আছে নিয়ে যাও যে কি আজুরা যা তুমি পয়সা রেখে গিয়েছিলে তা আদে এই যেগুলা করেছে দেখো এখন শত শত দাস শত শত দাস শত শত উট ছাগল বকরি হয়েছে এগুলা এখন তুমি কি করবা তুমি যে সব নিয়ে যেতে চাও তাও নেও তোমার যা মনে চাও তাও নে খালি আজুরাটুকু হলে তাও নিতে পারো ও মানসিক প্রতিবন্ধিত না দিলেও কিছু কইত না হয়তো চলে যেত সব নিয়ে বিদায় বলে যে আল্লাহ আমি আর তাকে কিছু বলিনি যেহেতু বলে ফেলেছি এগুলো তোমার নিয়ে চলে গেল আল্লাহ আমি যদি খালেস নিয়তে তোমার সন্তুষ্টির জন্য করে থাকি হে আল্লাহ তুমি পাথরটা উপর থেকে সরিয়ে নাও আল্লাহ বা পাথর সরিয়ে নিয়ে গেল এখলাস মনের নিয়ত মসজিদ ভালো জিনিস কিন্তু জেরার যদি হয় মসজিদ ভালো জিনিস যদি কুল্লিসের মতো হয় আমাদের আল্লাহ পাক একটা ধ্বংস করে দেন আর একটা মধ্যে আল্লাহ নবীকে দাঁড়াইতে নিষেধ করেছেন লাহা তাকুম ওটাতে দাঁড়াইতেই যাবে না আবার তাকওয়ার উপর যদি হয় সাহাবিগণ সবসময় খুঁজতেন পুরাতন মসজিদ কোনটা নতুন মসজিদে সন্দেহ পোষণ করতেন কি জানে জেরার মসজিদ কিনা ঝগড়া করে বানাইছে কিনা ইত্যাদিতে সন্দেহ পোষণ খালি পুরাণটা খুঁজতেন আর পুরাণটা খুঁজতেন মসজিদ হোক মাদ্রাসা হোক দান হোক খয়রাত হোক এবাদত হোক বন্দিকি হোক হিসাব হোক কেতাব হোক সকল কিছুর মধ্যে আমার এখলাস এবং নিয়ত যেন বিশুদ্ধ থাকে আল্লাহ তুমি আমার জন্য এটা আগে কবুল করো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ তুমি কবরের আজাব মুক্তি দাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুযোগ দাও আল্লাহ মধ্যপ্রাচ্যের যে সকল অশান্তি দেখা দিয়েছে আল্লাহ তুমি সেগুলাকে দূরভূত করে সেখানে আহলু সুন্নাউল জামাতের একক কর্তৃত্ব দান করো ফেতলা ফসাদ দূর করো আল্লাহ আমাদের দেশে শান্তি নাজিল করো আল্লাহ তুমি এই মসজিদে বরকত দান করো মসজিদ যেন দ্রুত গতিতে দলিল হয়ে একটাও যেন কঠিন হবে বলছি আহলু সুন্নল জামাতের হাতে যেন থাকে কোন বেদাত পরিষ্কার কথা বলছি কোন বেদাত বিভ্রান্তিকর চিন্তা ইত্যাদি নয় মূল যেটা আহলু সুন্নাল জামাতের সাহাবিদের আদল যেটা তার উপরেই যেন কায়েম থাকে আল্লাহ তুমি এটা কবুল করে নাও দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করো আল্লাহ মনসুর মান্নাসারা দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি হুম ওয়াজআলনা মিনহুম ওয়াখদুল মান খাদালা দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম আল্লাহুম্মা শাত্তির শামলাহুম আল্লাহুম্মা আল্লাহ দিয়ারহুম আল্লাহুম্মা খাররিব বুনিয়ানহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল এহসান ওয়া ইতাইজুল কুরবা ওয়া ইয়ানহা ফাহশাই ওয়াল المنكر والبغي يعدكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر